কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে শব্দ খুব মজার জিনিস এই ধরুন আমি যদি আপনাকে বলি কলকাতা তাহলে আপনি ভাববেন কিন্তু যদি বলি আজ থেকে এক হাজার বছর আগের কলকাতা তাহলে কিন্তু শব্দটা একটু পাল্টে যাবে আজ থেকে প্রায় এক হাজার বছর আগে যেখানে এখন সাউথ কলকাতা সেখানে তখন জঙ্গল আর সেই জঙ্গলের মধ্যে আজ যেটা আদি গঙ্গা সেই আদি গঙ্গার তীরে এক তান্ত্রিক তার নাম আত্মারাম ব্রহ্মচারী গঙ্গার তীরে সেদিন কিছু একটা আত্মারামের দৃষ্টি আকর্ষণ করেছিল জলের ধারে ওটা কি কিসের থেকে ওই জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে একটা পাথর আত্মারাম কুড়িয়ে নেন সে পাথর এবং সেদিন রাত্রিরে আত্মারাম পান স্বপ্নাদেশ ওই যে পাথরটি তিনি কুড়িয়ে পেয়েছিলেন সেটা নাকি যেমন তেমন পাথর নয় ওটা সতীর পায়ের কোড়ে আঙুল এবং মায়ের আদেশ তার মন্দির প্রতিষ্ঠা করতে হবে আত্মারাম নীলগিরি পাহাড় থেকে ডেকে আনলেন তার গুরু ব্রহ্মানন্দ স্বামীকে আর দুই তান্ত্রিক মিলে প্রতিষ্ঠা করলেন কালীঘাটের মন্দির কিন্তু এটা গল্পের একটা ভার্সন আরও অন্য অনেক ভার্সন আছে যেখানে ঘটনাগুলো একটু অন্যরকম কিন্তু ওই দুজনের নাম থাকেই আত্মারাম আর ব্রহ্মানন্দ কালীঘাটে যারা গেছেন তারা খেয়াল করেছেন যে মন্দিরের আশেপাশে হালদার নামটা অনেক জায়গায় চোখে পড়ে রাস্তার নামে বাড়ির নেম প্লেটে আত্মারাম আর ব্রহ্মানন্দ যে গুরু শিষ্য পরম্পরা সেই লাইনে শেষ ছিলেন ভুবনেশ্বর ব্রহ্মচারী সেই ভুবনেশ্বরের ভবানী দাস চক্রবর্তী বলে এক ব্রাহ্মণের সঙ্গে আলাপ হয় এবং তিনি তাকে বলেন তার মেয়ে উমাকে বিয়ে করে মন্দিরের সেবায়িত হয়ে থেকে যেতে তাদেরই বংশধর আজকের হালদার পরিবার যারা এখনো কালীঘাটের সেবায়িত কিন্তু আজ যে কালীঘাটের মন্দির আপনি দেখছেন সেটা কিন্তু মাত্র দুশো বছরের পুরনো তৈরি হয় আঠেরোশো নয়ে এবং তৈরি করান বরিশা সাবর্ণ রায়চৌধুরী পরিবার মায়ের বিগ্রহের পায়ের তলায় একটি বাক্সের মধ্যে আজও রাখা আছে সেই পাথরটি যেটি কুড়িয়ে পেয়েছিলেন আত্মারাম এবং বছরে একবার সেটা বার করা হয় স্নান যাত্রার জন্যে কিন্তু বলা হয় সেটা চোখে নাকি কেউ দেখেননি যিনি স্নান করান তারও চোখ নাকি কাপড় দিয়ে ঢাকা থাকে যুক্তিবাদীরা হয়তো বলবেন পাথর যার থেকে জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে এ তো উল্কা মিটিয়র <laughs> কিন্তু সব জায়গায় কি আর যুক্তি খাটে আত্মারামের সময় থেকে আজ অবধি কত কোটি মানুষ কালীঘাটে মায়ের সামনে মাথা নত করেছেন তাদের ভক্তি তাদের বিশ্বাস তাদের আস্থার প্রতীক কালীঘাট আর সেই কালীঘাটকে ঘিরে কালীক্ষেত্র কলিকাতা কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে আরও শুনতে এবং আরো জানতে লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে radio Mirchi dot com slash Kolkata অথবা আমার মানে দ্বীপের ফেসবুক পেজে facebook.com slash mirchideep deep.